النبي عليه الصلاة والسلام মহান রব্বুল আলমিন যিনি বিশ্ব জগতের মহান প্রতিপালক এবং মালিক আমাদের মহান মালিক এবং মনিব তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ যিনি আমাদিগকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতের সাথে রেখেছেন এবং সুস্থ সবল রেখে তার বন্দেগী করার জন্য মসজিদের পরিবেশে আসার এবং নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য সুযোগ দান করলেন এজন্য প্রথমেই সেই মহান রব্বুল আল আমিন এর আলিশান দরবারে মৌখিকভাবে শুকুর গুজার হই মহব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অগণিত অসংখ্য দয়া অসংখ্য করুণা যেগুলি গণনা করে পরিসংখ্যান করে কোনোদিন শেষ করা যাবে না আল্লাহ তালা আমাকে আপনাকে তার অগণিত অসংখ্য দয়ার দ্বারা সর্বদা সিক্ত রেখেছেন এমন কোনো সময় নাই আমাদের জীবনের এমন কোনো মুহূর্ত নাই যে জীবনে আমাকে আপনাকে আল্লাহ তাবার তালা তার দয়া থেকে বিচ্ছিন্ন রেখেছেন এরকম কোনো সময় নেই আল্লাহ তালার দয়া যদি সামেলে হাল না হইতো আমাদের জন্য এই বন্দেগি করা ফাটা ইবাদত করা কখনো সম্ভব হতো না আল্লাহ তালার কাছে শুকরের আমলের বড় দাম আল্লাহ তালা দয়াবান মেহেরবান এই জন্য আল্লাহ তালা শুকরের আমল রেখেছেন বান্দাকে বাঁচানোর জন্য একজন মা তার সন্তানের প্রতি কি পরিমাণ দয়াবান হয় কি পরিমাণ মেহেরবান হয় কোনোদিন মা সন্তানকে আগুনে নিক্ষেপ করে না কোনদিন করে না একজন মা যে পরিমাণ দয়াবান সন্তানের প্রতি তার চেয়ে কোটি কোটি কোটি গুণ আল্লাহ তবার কালা বান্দার প্রতি দয়াবান মেহেরবান এজন্য আল্লাহ তবার কালা বান্দাকে আজাব থেকে রক্ষা করার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তবারক ওয়াতালা শকরের আমল দিয়েছেন বান্দা যদি শকর করে আল্লাহ পাকের ওয়াদা আছে আল্লাহ তালা বলেন দুনিয়া আখেরাতে আমি তাকে আজাব থেকে পরিত্রাণ দান করব আলিমা আল্লাহ তালা বলেন বান্দা তোমাদেরকে আমি আজাব দেওয়ার জন্য সৃষ্টি করি নাই বানাই নাই যদি তোমরা দুটি আমলের উপর উঠে আসো দুইটি আমল ইমান এবং ইমানের পাশাপাশি শপথ এই দুইটি আমলের প্রতি যদি তোমরা উঠে আসো যত্নবান হও আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে আজাব দিব না আজাব দেওয়ার আমি ইচ্ছাও পোষণ করব না আমি তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতে আমি নিরাপত্তা দান করব তো ভাই আল্লাহ তালার রহমত পাওয়া আল্লাহ তালাকে পাওয়া এটাই হলো আমাদের দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনের সফলতা কামিয়ে কেউ যদি আমল করে শকরের আমল করে যদি আল্লাহ তালাকে পাওয়া যায় তাহলে সে দুনিয়াতে এবং আখেরাতে সে কামিয়াব সাকসেস আল্লাহ তালাকে পাওয়া মানে সবচেয়ে বড় কিছু পাওয়া পৃথিবীতে অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু চাওয়ার আছে পৃথিবীতে অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু যত বড় আশা আকাঙ্ক্ষা বলেন যত বড় পাওয়া বলেন যত বড় চাওয়া বলেন সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ তালাকে পাওয়া কেউ যদি আল্লাহ তালাকে পাওয়া যায় সে সব কিছুই পাওয়া গেল পক্ষান্তরে কেউ যদি দুনিয়ার সব কিছুই পাইল কিন্তু আল্লাহ তালাকে পাইল না আল্লাহ তালাকে হারাইল তাহলে সে কিছুই পাইল না আগার একটু নিহি মেরা তো কুই সাই নিহি মেরি জব তু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আল্লাহর খাস বান্দারা আল্লাহর কাছে বলেছেন প্রার্থনা করে আর জি পেশ করে আল্লাহ তালার কাছে বলেছেন মাওলা তুমি একজন যদি আমার জীবনে আসো তোমাকে যদি আমি পাই তাহলে আমি সব কিছুই গেলাম আসমানও পেয়ে গেলাম জমিনকেও পেয়ে গেলাম আরস কুরসি সবকিছুই আমার মোয়াফিক পেয়ে গেলাম আর যদি তুমি যদি আমার জীবনে না আসো অর্থাৎ আমি যদি তোমাকে না পাই এ আল্লাহ তোমাকে যদি আমি হারাই তাহলে আমার কিছুই নেই এই জন্য আল্লাহর খাস বান্দারা সবসময় দোয়া করেছেন আল্লাহর কাছে আর জিজ্ঞেস করেছেন মাওলা এবাদত করতে করতে তোমার শুকুর গুজারি করতে করতে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি এই তৌফিক দাও নিকল যায় দম তেরে কদমো কে নিচে এই দিল কি হাসরত এই আরজু আল্লাহর খাস বান্দারা আল্লাহর কাছে আবেদন পেশ করে বলেছি মাওলা আমার জান আমার শেষ নিঃশ্বাস তোমার কদমের নিচেই পড়ে যায় শেষ হয়ে যায় তার মানে আমাকে তো যাইতেই হবে তুমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছ তোমার চূড়ান্ত সিদ্ধান্ত দুনিয়া ছেড়ে যাইতেই হবে এই যাওয়াটা যেন তোমার কুদরতি কদমের নিচে এবাদত করতে করতে তোমার গুণগান গাইতে গাইতে যেন আমি দুনিয়া থেকে যাইতে পারি এটাই আমার আশা এটাই আমার আকাঙ্ক্ষা এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া নিকাল যায় দম তেরে কদমো কে নিচে এহি দিল কি হাসরত এহি আর এই জন্য ভাই আমরা আল্লাহ তালার ইবাদত করব মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে ইবাদত করব আমরা যে শকরের আমল করব মহব্বত আর ভালোবাসা নিয়ে শকরের আমল করব তো ভাই আল্লাহ তালাকে পাওয়া যাবে কিভাবে আল্লাহ তালাকে পাইলে তো সব কিছুই পাওয়া যাবে আল্লাহ তালাকে আমি আপনি কিভাবে পাবো আমি আপনি আল্লাহ তালাকে পাবো নেকির আমলের মাধ্যমে শুকুর গুজারির মাধ্যমে আল্লাহ তালাকে পাবো আল্লাহ তালা বলেন ইন্না রহমাত আল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ তালা বলেন আমার রহমত আমার দয়া আমার করুণা নেক কার বান্দাদের সাথে সম্পৃক্ত যারা নেককার বান্দা যারা নেক আমল করে মুহসিনিন মুহসিনিন কাদেরকে বলে যারা নেক আমল করে যারা নেক আমল করে আল্লাহ তালা বলেন তাদের সাথেই আমার রহমত থাকে এই জন্য আল্লাহ রহমত পায় তারাই আমরা জানি রমজানকে তিন ভাগ করা হয়েছে প্রথম ভাগ রহমতের দ্বিতীয় ভাগ মাঘরাতের তৃতীয় ভাগ ভাগ নাজাতের রহমত কারা পায় ওই বান্দাগুলো যাদের নেকির সংখ্যা বেশি যাদের জীবনে নেকির তৌফিক হয় বেশি থেকে বেশি নেকির তৌফিক হয় তারা রমজানের প্রথম থেকে রহমত পাইতে থাকে এই জন্য যারা বেশি থেকে বেশি নেকির কাজ করবে আল্লাহ তবার কোয়াতালার রহমতের ভাগ তারা পাইবে রহমতের অংশীদার তারা হবে যারা আল্লাহ তালার রহমতের সন্নিকটে থাকবে আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন টুটাফাটা বন্দেগি করার এজন্য এর শকর আদায় করা সবচেয়ে বেশি শকর আদায় করা নেকির কাজ কি ভাই নেকির কাজ কি এই সম্পর্কে আলোচনার জন্য মূল আলোচনার জন্য আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা সুরাতুল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত একশো সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তবারক তালা নেকির বিষয়গুলোকে তুলে ধরেছেন নেকির বিষয় কি কি দিনের বিষয় কি কি ইবাদতের বিষয় কি কি সব কিছুই একটি আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছে এই আয়াত একটি ব্যাপক পূর্ণাঙ্গ আয়াত কোরআনে কারিমে কিছু কিছু আয়াত আছে এক একটি আয়াত এত ব্যাপক এত গভীর অর্থের দিক থেকে যে সমগ্র কোরআনে কারিমকে তার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে কোরআনে কারিমের এমনও ছোট্ট ছোট্ট ছুরো আছে ছোট্ট ছোট্ট আয়াত আছে এক একটি আয়াতের মধ্যে তিরিশ পারা কোরআনে কারিমকে ঢুকায় দেওয়া হয়েছে আল্লাহ তালা এত গভীরতা রেখেছেন আয়াতে কারিমার মধ্যে এই আয়াত সুরাতুল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তবরকাল আমার আপনার জন্য নেকির অধ্যায়গুলো নেকির দরজাগুলো নেকির বিষয়গুলো সব স্যাম্পল হিসাবে উল্লেখ করেছে এই আয়াতকে ওলামা কেরামগণ বলে থাকেন এই আয়াতের একটি নাম দিয়েছেন সেই আয়াত আয়াতের নাম হলো আয়াতে আবু আবুল বীর নেকির অধ্যায় সমূহ নেকির দরজা সমূহ এই আয়াতের মধ্যে এক একটি নেকির দরজা বলন বর্ণনা করা হয়েছে যেই দরজা দিয়ে ঢুকলে অগণিত অসংখ্য নেকি পাওয়া যাবে আমরা মসজিদে ঢুকেছি এই মসজিদে ঢোকার সময় দোয়া পড়েছি আবু রহমাতিক এই ঘর হলো আবু আবা রহমাতিক আল্লাহ রহমতের অগণিত অগণিত অসংখ্য দরজা সম্বলিত ঘর এই ঘরের মধ্যে রহমতের অনেক দরজা আছে রহমতের অনেক অধ্যায় আছে এই ঘরের মধ্যে তদ্রূপ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তবারকালা নেকির অনেক দরজা রেখেছেন নেকির অনেক অধ্যায় রেখেছেন এক একটি দরজা দিয়ে প্রবেশ করলে অগণিত অসংখ্য নেকি পাওয়া যায় এই জন্য এই আয়াত কে ওলামায় কেরামগণ মহাশ্রীনে কেরামগণ বলেছেন আয়াতে আবু আবুল বীর বীর মানে নেকি নেকির বিষয় কি কি আছে সবগুলো ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা তুলে ধরেছে মৌলিকভাবে পাঁচটি অধ্যায় নেকির অধ্যায় এই হাদিস এই আয়াতের শানে নুজুলের মধ্যে বর্ণনা করা হয়েছে একবার আবুজার রেফারি রাজি আল্লাহ হয়েছে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নেকির বিষয় কি কি নেকির অধ্যায়গুলো কি কি জানতে চাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন তার সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনা যায় লাইসাল বিররা আন তুআল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله والملائكة والكتاب والنبيين আল্লাহ তবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে নেকির অধ্যায়গুলো তুলে ধরেছে মৌলিকভাবে নেকির পাঁচটি অধ্যায় আছে এক নম্বর হলো ইমান দুই নম্বর এবাদত তিন নম্বর মোয়ামলা চার নম্বর মোয়াশারা পাঁচ নম্বর আখলাক এই পাঁচটির সমন্বিত রূপকে দিন বলা হয় পাঁচটির সমষ্টি সমন্বিত রূপ এটাকেই দিন বলা হয় যদি কিছু দু একটাকে বাদ দেওয়া হয় তাহলে দিনের কিছু অংশ কমে গেল পূর্ণাঙ্গ দিন হবে না পূর্ণাঙ্গ দিনের পরিচয় যেই দিন আল্লাহ তালা আমার আপনার জন্য মনোনীত করেছেন নির্বাচন করেছেন ইসলাম আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে দিয়ে আমি আল্লাহ রাজি হইলাম আমি আল্লাহ তালা তোমাদের দিনের প্রতি খুশি হইলাম যেই দিনকে আল্লাহ তালা আমাদের জন্য নির্বাচন করে খুশি হয়েছেন রাজি হয়েছেন সেই দিনের পরিচয় হলো এই দিনের মধ্যে পাঁচটা অধ্যায় আছে শুধু আমরা মনে করি যে নামাজটাই এবাদত নামাজটাই শুধু এবাদত হাজটাই শুধু এবাদত এমন বিষয় নয় বরং এখানে পাঁচটা অধ্যায়ের কথা উল্লেখ করা হয়েছে এই পাঁচটি অধ্যায় পরিপূর্ণভাবে যদি আমার আপনার মধ্যে আসে তাহলে আমি আপনি পরিপূর্ণ দিনদার দিনওয়ালা আর যদি পরিপূর্ণ না আসে পাঁচটির তিনটি যদি আসে দুইটি না আসে তাহলে দুইটি আমার মধ্যে কমতি এটা আমার মধ্যে ঘাটতি দুইটি ত্রুটি আমার মধ্যে আছে যার মধ্যে যতটুক পাওয়া যাবে তার মধ্যে ততটুক দিনদারি পাওয়া যাবে দিন পাওয়া যাবে আর যার মধ্যে পরিপূর্ণ হবে যথার্থভাবে পূর্ণাঙ্গভাবে পাঁচটি পাওয়া যাবে সেই ব্যক্তি হল পরিপূর্ণ দিনদার প্রথম বিষয় হলো ইমান প্রথম বিষয় হলো ইমান যেহেতু ইমান হলো মূল বিষয় ইমান যদি না থাকে পরবর্তী চারটার কোনো দাম নেই ইমান মানে এক সংখ্যা এই এক সংখ্যা যদি আপনার না থাকে এরপরে আপনি সৈন্য বাড়াইলে কি লাভ হবে যদি এক না থাকে এক থাকার পর যদি আপনি সৈন্য বাড়ান যত সৈন্য বাড়বে তত দাম বাড়বে ইমান এই জন্য প্রথমে থাকতে হবে এই জন্য প্রথমে আল্লাহ তালা ইমানের কথা আলোচনা করেছে ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين ইমান মানে বিশ্বাস সংক্রান্ত বিষয়াবলী আমরা ইমানে মুজমাল জানি ইমানে মুফাসসাল জানি সকাল বিকাল এই দোয়াগুলো পড়তে হয় ইমানে মজমাল আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি ইমানে মুফাসসালের মধ্যে আরো বিস্তারিত ষাটটা জিনিসের আলোচনা করা হয়েছে ওই ষাটটা জিনিসের প্রতি আমার আপনার ইমান থাকতে হবে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر القدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এই দোয়াগুলো সকাল বিকাল অজিবা হিসেবে পড়তে হয় ভাই আমার আপনার জানা নাই কখন আমার আপনার হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে জানা নাই এই জন্য সকালে পড়লে সারা দিন এর জন্য রাত্রিতে পড়লে সন্ধ্যায় পড়লে সারা রাত্রির জন্য যথেষ্ট হয়ে যাবে ওই দিনে রাত্রে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ তবার কোয়াতালা তার মৃত্যুটাকে ইমানের উপরে করে দেন এই দোয়া কোনো সাধারণ দোয়া নয় ভাই সকাল বিকাল আদায়ের মতো অজিফা সকাল বিকাল এগুলি অজিফা আদায় করতে হয় করতে হয় রজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার মনোনীত দিন দিয়ে রাজি হয়েছেন মনোনীত দিন আমার আপনার জন্য যে দিনটাকে মনোনীত করেছেন সেই দিনের প্রতি আল্লাহ তালা রাজি হয়েছেন আমি আপনি রেজামন্দির ঘোষণা দিব না আমরা কি তারপরে রাজির ঘোষণা দিব না অবশ্যই দিব এই জন্য সকাল বিকাল আল্লাহ রসুল করেছেন দোয়া আমাদেরকেও শিক্ষা দিয়েছেন দোয়া করার জন্য তালিম দিয়েছেন আমি আল্লাহ তালার প্রতি রাজি রব হিসেবে তিনি আমার রব আর ইসলামের প্রতি আমি রাজি দিন হিসেবে অবি আর মোহাম্মদ সাল্লাহাম তিনি আমার নবী তিনি আমার আদর্শবান রসুল এই কথার উপর আমি রাজি হইলাম সন্তুষ্ট হইলাম এগুলি করতে হয় ভাই অর্থসহ যারা জানেন অর্থসহ করবেন অর্থসহ করলে মজা বেশি অর্থ বুঝে বুঝে সকাল বিকাল এই অজিফাগুলো পড়তে হয় আদায় করতে হয় যারা এগুলি আদায় করবে সকাল বিকাল আল্লাহ দিনে হোক রাত্রে হোক তার মৃত্যুর যদি আল্লাহ তালা ফয়সলা করে থাকেন তার মৃত্যুটাকে আল্লাহ তালা হেদায়তের উপরে করে দিবেন অবশ্যই ইমানের উপরে করে দিবেন ভাই তিনটি কথা রসি তুবিল্লাহি কেন এই তিনটি কথা পড়তে হবে কবরে প্রশ্ন হবে এই তিনটি বিষয় নিয়ে আমার আপনার মৃত্যুর দ্বারা যখন এই ক্ষণস্থায়ী জীবন যখন শেষ হবে কবরে যখন আমি আপনি চলে যাব কবরে গেলে কিন্তু এই তিনটা প্রশ্নই হবে যেই তিনটা প্রশ্ন আমি আপনি করব কবরের প্রশ্ন কোনো পণ্ডিত দিতে পারবে না কোনো বুদ্ধিজীবী দিতে পারবে এত সহজ নয় কোনো পণ্ডিত আর কোনো বুদ্ধিজীবী দিতে পারবে না এটা মৌখিক ভাই বা পরীক্ষা নয় এটা অন্তরের পরীক্ষা হবে সেখানে কার অন্তরে কি আছে টেনে বের করা হবে চিপে বের করা হবে অন্তরে কি আছে আল্লাহ তালা বলেন সিনার মধ্যে কি আছে চিপে বের করা হবে মনে করেন একটা পন্স আমি আপনি তেলের মধ্যে ডুবাইছি পন্সের মধ্যে তেল আছে চিপ দিলে চিপ দিলে কি বাইর হবে তেল বের হবে আমি আপনি পন্সকে দুধের মধ্যে ডুবাইছি চিপ দিলে দুধ বাইর হবে আমার আপনার অন্তরকে পরীক্ষা করে কবরের প্রশ্ন করা হবে এবং তার উত্তর নেওয়া হবে সিনা থেকে উত্তর নেওয়া হবে যে সিনার মধ্যে তুমি ওই তিনটা কথা লালন করেছিলে কিনা ধারণ করেছিলে কিনা সিনার মধ্যে যারা দুনিয়ার জীবনে এই তিনটা কথাকে অন্তরে রেখেছে ধারণ করেছে লালন করেছে তারা কবরের প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিতে পারবে একটুও তারা আটকিবে না বরং কিতাবে লেখছে যে যারা এই দোয়া সব সময় সকাল বিকাল পড়বে রজি বিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদিন রসুলা তারা কবরের প্রশ্নের উত্তর শুধু দিতে পারবে তাই নয় সাহস সঞ্চার হবে সাহসিকতা নিয়ে তারা উত্তর দিবে ভয় পাবে না সেখানে কোনো ভয়ের তারা কিছু থাকবে না দুনিয়াতে ভয় করেছে আল্লাহ তালাকে ভয় করে জীবনযাপন করেছে ওই দিন তাদের কোনো ভয় থাকবে না সাহস সঞ্চার হবে মুনকার নাকির এর বিভাজ্য চেহারা দেখেও ভয় পাবে না কোনো কোনো আল্লাহর অলির জীবনীতে আছে তারা উল্টো মুনকার নাকিরকেও প্রশ্ন করেছে প্রশ্ন করেছে উল্টো মুনকার নাকিরকে প্রশ্ন করেছে যে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো মার রব্বুকা আমি তো সারা জীবন রবকেই লালন করেছি আমার মালিকের কথা আমি অন্তরে ধারণ করেছি আমি জমিনের পিঠে ছিলাম এখন পেটের মধ্যে ঢুকেছি এই সাড়ে তিন হাত ব্যবধানে কি আমি আল্লাহকে ভুলে গেলাম আর তোমরা কোথেকে এসেছো আল্লাহর কাছ থেকে এসেছো অনেক দূরের থেকে এসেছো তোমাদের আল্লাহর কথা স্মরণ আছে কিনা দেখো চিন্তা করে সাহস সঞ্চার হবে যেন বোখারি শরীফের ব্যাখ্যায় আছে আল্লাহর খাস বান্দারা যারা এই দোয়াকে সারা জীবন অজিবা হিসেবে পালন করেছে কবরের জিন্দগিতে যখন তাদেরকে উঠে বসাবে মুলকার নাকির যখন প্রশ্নের জন্য উঠে বসাবে সে বলতে থাকবে যে আমাকে একটু সময় দাও উঁচু করে আমি নামাজ পড়ব কিতাবে লিখছে যে যদি সৎ ব্যক্তি হয় নেকর ব্যক্তি হয় যখনই সে মারা যাক যখনই মারা যাক দিনে রাত্রে যখনই মারা যাক যখন তাকে কবরে উঠায় বসানো হবে তখন তার কাছে মনে হবে যে আসরের শেষ সময় সূর্য লাল বর্ণের রয়ে গেছে এখন সূর্য অস্ত যাবে আসরের শেষ সময় এরকম মনে হবে তার আল্লাহ তারা কি করে দেখাইতে পারেন না মুনকার নাকি প্রশ্ন করবে মার রব মুকা তোমার রবকে তোমার মালিককে বলো সে বলবে আসরের সময় সূর্য লাল বর্ণের হয়ে গেছে আমার সময় কম সময় দাও আমি উজু করে নামাজ পড়বো তারপরে তোমরা কি প্রশ্ন করবে পরে করো এক পর্যায়ে ফেরেস্তারা বলবে এই মাইয়ের তুমি জানো না কবরে চলে আসছে এটা তো দুনিয়ার জায়গা না এটা যে নামাজ পড়বে এখানে তুই কবরে চলে আসছো তুমি নামাজের কথা কেন বলতেছো তার মানে উনি যে কবরে চলে গেছে এটাও তার খবর নাই যখন নামাজ নিয়ে ব্যস্ততা দেখাবে যে তোমরা প্রশ্ন পরে করো আমি নামাজের নামাজ পড়ি আমার নামাজের সময় চলে যায় ফেরেস্তার আট পর্যায়ে আল্লাহ তোমার কাছে বলবেন মাওলা তোমার কোন বান্দার কাছে পাঠাইছো সে তো নামাজ নিয়ে ব্যস্ত সে নামাজের ব্যস্ততা দেখায় সে তো আমাদের প্রশ্নের উত্তর দেয় না আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে দিবেন যেই বান্দা সারা জীবন আমার ইবাদত বন্দীতে কাটাইছে এখনো সেই ব্যস্ততাই দেখাইতেছে ওই বান্দাকে প্রশ্ন করার দরকার নাই তার জন্য সব ব্যবস্থা করে যাওয়া জান্নাতের ব্যবস্থা তো ভাই সকাল বিকাল এই অজিবাগুলো পড়তে হয় এগুলি সাধারণ কোনো অজিবা নয় অর্থ সহ বুঝে হৃদয় করে পড়তে হয় রাজি তু বিল্লাহি রব্বা আমি রাজি হইলাম আল্লাহর প্রতি রব হিসেবে আল্লাহ যদি আমার রব হয় আর যদি তার উপর আমি রাজি থাকি তাহলে আমি সুখের সময় যেমন তার প্রতি রাজি থাকবো আমার উপরে মুসিবত আসলেও আমি তার উপরে রাজি থাকবো মালিক তিনি আমার মালিক তিনি যেটা আমার জন্য ফায়সালা করেন ওই ফায়সালার প্রতি আমি রাজি এটাকে বলা হয় রাজি রাজি কাকে বলে কিতাবে লিখছে ব্যাখ্যা লেখছে যে রাজি মানে হলো যে যেটার প্রতি রাজি হবে ঠিক ওটা নিয়ে সে জীবন কাটিয়ে দিবে সে অন্যটা তালাশ করবে না যদি আল্লাহকে রব হিসেবে রাজি হয় তাহলে সে আল্লাহর প্রতি সব সময় রাজি থাকবে এজন্য হাদিসে কুৎসিতে আছে আল্লাহ তালা বলেন মানলাম ইয়ারজাবি কাজাই আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে বলেন আল্লাহ রসুল বর্ণনা করেন যদি কেউ আমার ফয়সলার প্রতি রাজি না হয় আমি তাকে বিপদ দিয়েছি ওই বিপদের প্রতি যদি সে সবর না করে ধৈর্য ধারণ না করে আমার বিরুদ্ধে যদি কথা বলে তাহলে আমি তার রব নয় সে আমার গোলাম নয় সে অন্য কোনো রব তালাশ করেনি বড় ধমকির কথা বড় আজাবের কথা আল্লাহ তালা আমাদের রব তিনি আমাদেরকে রব হিসেবে পরিচয় দিয়েছেন এই রবের প্রতি ইমান এটাই হলো প্রথম বিষয় রবের প্রতি ইমান এটাই হলো প্রথম বিষয় আসলে দিন পাঁচটা জিনিসের নাম আমি বলতেছিলাম পাঁচটা জিনিসের নাম এক একটা বিষয়ের উপরে যদি আলোচনা করা যায় অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন এরকম দীর্ঘ আলোচনার সময় নাই এজন্য প্রয়োজন মনে করছি না প্রথম বিষয় হলো ইমান ওইরকম দ্বিতীয় বিষয় হলো এবাদত এবাদতের মধ্যে অনেক বিষয় আছে মৌখিক এবাদত দৈহিক এবাদত আর্থিক এবাদত শারীরিক এবাদত বিভিন্ন এবাদত আরেকটি বিষয় হল মহাসারা মহাসারা মানে হুকুকুল ইবাদ বান্দার হক মহাসারা মানেই হলো হুকুকুল ইবাদ মানুষ সামাজিক জীব সামাজিক জীবনযাপন করতে গিয়ে একে অপরের উপরে দয়া দেখাইতে হয় মায়া দেখাইতে হয় একে অপরের কল্যাণ করতে হয় একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হয় এটাকে বলা হয়েছে মহাসারা এটাও ফরজ শুধু নামাজ ফরজ তাই না এগুলিও ফরজ মহামালা আরেকটি হলো মহামালা মহামালা কাকে বলে রিস্কে হালাল আমার আপনার আমার আপনার রুটাকে আল্লাহ তালা দেহ নামক ঘোড়ার উপরে সোয়ার করে দিয়েছেন এই ঘোড়ার খাদ্যের প্রয়োজন এই ঘোড়া খাদ্য পানি ছাড়া টিকবে না যত বড়ই পরহেজগার হোক তারও খাদ্যের দরকার যত বড়ই নবী অলি হোক তারও খাদ্যের দরকার সেই খাদ্যটা হালাল হতে হবে এই খাদ্য যদি হালাল না হয় আমার আপনার মহামলা যদি দুরুস্ত না হয় তাহলে আমার আপনার ইবাদত সই হবে না এটাকে বলা হয়েছে মহামলা এটাও ফরজ তাহলে ইমান এক নম্বর দুই নম্বর ইবাদত তিন নম্বর মোয়ামলা মানে রিস্ক হালাল চার নম্বর মহাসারা মানে হলো বান্দার হক পাঁচ নম্বর হলো আখলাখ আখলাখ কাকে বলে আখলাখ দুই প্রকার আখলাখে জাহেরি আখলাখে বাতিল বাহ্যিক আখলাখ মানে হলো আমি আপনি শরীয়তের পাবন্দি হব বাহ্যিক শরীয়তের পাবন্দি হব এটা হলো বাহ্যিক আখলাক আর বাতেনি আখলাক একটা সেটা হলো কি আমার আপনার ভিতর থেকে অহংকারকে দূর করতে হবে হিংসাকে দূর করতে হবে আমার আপনার অন্তর থেকে পরশ্রী কাতরতাকে দূর করতে হবে দূর করে কি দিয়ে সাজাইতে হবে অন্তরকে সবরের দ্বারা শুকুরের দ্বারা কানাতের দ্বারা এগুলি এগুলি গুণের দ্বারা সাজাইতে হবে অন্তকরণকে এটাকে বলা হয় আখলাকে বাতিলি রসুল্লাহ সাল্লাহ আলহিম সৈয়দুল মুরসালিম ইমামুল মুরসালিম তিনি আখলাকে জাহেরি এবং আখলাকে বা তিনি উভয়ের অধিকারী ছিলেন এই জন্য আল্লাহ তবরকালা তার আখলাকের জন্য কোরআন কারিমে সুরাই নাজিল করেছেন সুরায় নুনের মধ্যে আল্লাহ তালা তার আখলাক বর্ণনা করেছেন নবীর চরিত্র বর্ণনা করেছেন এবং দেওয়া পর্যন্ত নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ইন্না কালা আলা ফুলুকিন আজিম হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী আমাদের মধ্যে আত্মার ব্যাধি আছে অহংকার আছে বাহ্যিক রোগ শোক যেমন রোগ ওরকম অন্তরের রোগ এটাও রোগ যাদের মধ্যে অহংকার আছে আমাদের আমার মধ্যে অহংকার আছে এই অহংকার এটা একটা ক্যান্সার কিতাবে লেখছে যে আপনি বাহ্যিক রোগে যদি মারা যান বাহ্যিক রোগে যদি মারা যান তাহলে তো আপনার কিছু কিছু রোগের ক্ষেত্রে আল্লাহ তালা গুণামোচন করেছে কিছু কিছু রোগের ক্ষেত্রে মারা গেলে শাহাদাতের মর্যাদা আল্লাহ তারা দান করেন কিন্তু অন্তরের রোগ নিয়ে কেউ যদি মারা যায় অহংকার নিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার প্রথমবারে জান্নাত হবে না প্রথমবারে সে জান্নাতে যাইতে পারবে না অবশ্যই অবশ্যই তাকে জাহান নামে যাইতে হবে এই জন্য বাহ্যিক রোগের চিকিৎসা করা সুন্নাত আমার আপনার রোগ হয়েছে ব্যাধি হয়েছে ডাক্তারের কাছে যাওয়া সুন্নাত আর অন্তরের রোগের চিকিৎসা করা হলো ফর্জে আইন প্রতিটি মানুষের জন্য অন্তরের রোগের চিকিৎসা করা এজন্য এটাকেও ফরস করা হয়েছে এটাও ফরস দিন এই পাঁচটি জিনিসের নাম এই পাঁচটি জিনিসের কোনো একটি জিনিসকে যদি দিন থেকে বাদ দেওয়া হয় তাহলে দিনকে কমায় দেওয়া হলো দিনকে হ্রাস করে দেওয়া হলো দিনকে সংকীর্ণ করে দেওয়া হলো ওটা পরিপূর্ণ দিন হবে না এই জন্য এই পাঁচটি জিনিসকে আল্লাহ তালা তাহলে একটি আয়াতের মধ্যে জমায়েত করে দিয়েছেন একটি আয়াতের মধ্যে সুরাতুল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তবরক তালা পাঁচটা জিনিসের কথা উল্লেখ করে শেষে গিয়ে বলেছেন যাদের মধ্যে এই পাঁচটি জিনিস যথার্থভাবে পরিপূর্ণভাবে পাওয়া যাবে তারাই ইমানের দাবিতে সত্যবাদী ইমানের যদি কেউ দাবি করে পরিপূর্ণ দিনের যদি দাবি করে তাহলে ওই ব্যক্তি হলো দাবির মধ্যে সত্যবাদী উলা ইকাহুমুল মুত্তাকুন আর এই ব্যক্তিদেরকে শরীয়তের পরিভাষায় মোত্তাকিন বলা হয় মোহতাদিন বলা হয় মোহসিন বলা হয় এদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা আল্লাহ তালা আমাদের সকলকে দিনের এই পাঁচটি অধ্যায় নেকির এই পাঁচটি অধ্যায় পাঁচটি দরজাগুলোকে আত্মস্থ করার এবং সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ভাই যারা সুন্নাত করি নাই আমরা চার রাখার সুন্নাত নামাজ আদায় করিনি